আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশা সেই সোনার তরি আইব কবে নিব রে ভাষাই সোনার তরি আইব কবে নিব রে ভাষাই আমি কান্দি নদীর ঘাটে বৈশা হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা হিরো আশায় আমি যাইব মদিনায় গো সোনার মদিনায় যাইব মদিনায় গো সোনার মদিনায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোর হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোর হিরো আশায় আমার প্রাণের নবী কোথায় আছে যাইব সেই দেশে নবীর দেখা পাইতে আমি কান্দি যে বসে আমার প্রাণের নবী কোথায় আছে যাইব সেই দেশে নবীর দেখা পাইতে আমি কান্দি যে বসে কখনাই বসনার তরি কখনাই বসনার তরি বন্যারে আমায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশায় আমার বুকের মাঝে আগুন জলে কেউ কি তা বোঝে নবীর দেশে যাইতে মন সেই তরি খোঁজে আমার বুকের মাঝে আগুন জলে কেউ কি তা বোঝে নবীর দেশে যাইতে মন সেই তরি খোঁজে সয়নারি দয়ার যে দেরি সয়নারি দয়ার যে দেরি নয়ন ভিজে যায় কান্দি নদীর ঘাটে বৈশা তোর হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোর হিরো আশায় সেই সোনার তরি আইব কবে নিব রে ভাষাই সোনার তরি আইব কবে নিব রে ভাষায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশায় আমি যাইব মদিনায় গো সোনার মদিনায় যাইব মদিনায় গো সোনার মদিনায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোর হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোর হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোর হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোর হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশা সেই সোনার তরি আইব কবে নিব রে ভাষা